আনাস রাজিয়াল তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম তিন দিন মদিনা ও খায়বারের মধ্যবর্তী কোনো স্থানে অবস্থান করেন সেখানে তিনি সাফিয়া বিনতে হুয়াই রাজিয়াল তাল্লাহা এর সঙ্গে মিলিত হন এরপর আমি মুসলিমদেরকে ওয়ালিমার জন্য দাওয়াত করি তাতে রুটি ও গোস্ত ছিল না নবী সাল্লাহ সাল্লাম চামড়ার দস্তরখান বিছাবার জন্য আদেশ করলেন এবং তাতে খেজুর পনির এবং মাখন রাখা হলো এটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওয়ালিমা মুসলিমরা একে অপরকে বলতে লাগলো সাফিয়া কি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্ত্রী হিসেবে গণ্য হবেন নাকি কৃতদাসী হিসাবে সকলে বলল নবী সাল্লাহ সাল্লাম যদি তাকে পর্দার ভিতরে রাখেন তাহলে তিনি উম্মুহাতুল মোমিনদের মধ্যে গণ্য হবেন আর যদি পর্দায় না রাখেন তাহলে কৃতদাসী হিসেবে গণ্য হবে এরপর যখন নবী সাল্লাহ সাল্লাম রওনা হলেন তাকে উটের পিঠে তার পেছনে বসালেন এবং তার জন্য লোকদের থেকে পর্দার ব্যবস্থা করলেন